কোরাইশ বংশের নাম দিয়ে ব্যবসা করে অনেকের নামের সাথে কোরাইশই লাগায় বুঝাইতে চায় যে আমরা কোরাইশ বংশের মানুষ তা আপনি কোরাইশ বংশের মানুষ অসুবিধে কি কোরাইশ বংশের মানুষের আপনার যে মর্যাদা আমারও সেই একই মর্যাদা আপনার সম্মান আমার সম্মান নির্ধারণ হবে তাকোয়ার ভিত্তিতে যদি আমার তাকোয়া বেশি থাকে তো হাফসি গোলাম কালো কুসকুসে মানুষ সেই মানুষটার মর্যাদা হয়ে যাবে নবী সাল্লা সাল্লাম যে মসজিদের ইমাম সেই মসজিদের প্রধান মুয়াজ্জিন হয়ে যাবেন নবী সাল্লা সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছেন নবী সাল্লামের সামনে দিয়ে দিয়ে সে কালো কুসকুসে মানুষটা হাঁটে সুহান আল্লাহ তাহলে কালো মানুষ হয়েছে অসুবিধা কি তিনি তো কোরাইশ বংশের লোক না তিনি আবিসিনিয়ার লোক হাফসার লোক কুচকুচে কালো মানুষ যে মানুষটা দেখতে সুন্দর নাই একেবারে কালো আরো উচ্চ বংশেরও না গোলাম সেই মানুষটা আল্লাহ রসুল সাল্লা যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ আকবর যে মসজিদের ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদি আল্লাহ তালু আল্লাপাক কত বড় মর্যাদা দিয়েছেন মোয়াজিন হওয়ার মতো লোক কি কোরাইশ বংশে ছিল না আবু বকর রাদি আল্লাহ তালাহুর মতো লোক ছিলেন ওমর রাদি আল্লাহ তালাহুর মতো লোক ছিলেন আমাদের দেশে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে ওমর রাদি আল্লাহ তালাহু নাকি যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে মসজিদে হারামে আজান চালু হয়েছে এর আগে নাকি গোপনে গোপনে নামাজ পড়তে হইতো ওমর যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে মক্কা মোকাররামায় প্রকাশ্যে আজান চালু হয়েছে এবং জামাতে নামাজ চালু হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে ওমর রাদি আল্লাহ তালাহ মুয়াজ্জিন হলেন না সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালাহ মুয়াজ্জিন হলেন না আলী রাদি আল্লাহ তালাহ মুয়াজ্জিনের এই দায়িত্ব পেলেন না আরও কত বড় বড় সাহাবি ছিলেন কেউ মসজিদে নবীর মোয়াজিরের দায়িত্ব পেলেন না দায়িত্ব পেলেন একজন গোলাম একজন কুসকুসে কালো হাফসার আবিসিনিয়ার আফ্রিকার মানুষ তাহলে এই আফ্রিকান মানুষটার মর্যাদা এত উপরে তুলে নিল কিসে তাকোয়া তার গায়ের রং কি সেটা আল্লাহর কাছে মুখ্য বিষয় না আল্লাহ সুবান কাছে মুখ্য বিষয় তাকোয়া এরপর আমরা দেখি নবী সাল্লা সাল্লাম মেরাজ থেকে এসে বললেন বেলালকে ডাকলেন তো বেলাল রাজি জিজ্ঞাসা করলেন বেলাল ইসলাম গ্রহণের পরে তুমি এমন কি আমল করো যেই আমল তোমাকে এত উঁচু মর্যাদায় নিয়ে গেছে সুভার সেই উঁচু মর্যাদাটা কি যে আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখি আমার সামনে সামনে একটা লোক হাঁটতেছে ওই লোকটার জুতার ফাঁয়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু লোকটাকে দেখি না জিব্রিল আলহিসামকে জিজ্ঞাসা করলাম এই লোকটাকে কার ফাঁয়ের আওয়াজ জিব্রিল আলহিসাম বললেন এটা বেলাল ইবনে রাবার পায়ের আওয়াজ সোহান কোন আমল তোমাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেল তখন আমরা আরেকটা আওয়াজ শুনি যে নবী সাল্লাম নাকি জুতা নিয়ে যখন যাচ্ছিলেন জুতা খুলে রাখছিলেন হ্যাঁ, তো না জুতা নবী সাল্লাম খুলে রাখতে চাইছেন তা আল্লাহ পাক বলছেন যে তুমি জুতা খুলে রাখিও না জুতা নিয়ে আসো তোমার জুতায় আমার আর সমবারক ধন্য হবে নাওজবিল্লা তুমি জুতা নিয়ে আসো আর মুসা আলাহিসাল্লামকে বলছিলেন তোর পাহাড়ে আসার সময় ফাখলা না আলাইকা বা ওয়াদিল তুয়া মুসা তুমি জুতা খুলে রাখো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় তুমি আরোহণ এটাও মিথ্যা কথা মানে নবী জুতা নিয়ে যেতে বলছেন নাকি জুতা খুলে যেতে বলছেন এইরকম কোন বর্ণনা কোরআন হাদিসে আসে নাই তাহলে দেখা যায় বেলাল রাদি আল্লাহ জান্নাতের মধ্যে হাঁটতেছেন কি নিয়ে হাঁটতেছেন জুতা হাঁটতেছেন খালি পায় না জুতা আওয়াজ শোনা যাচ্ছে নবী সালাম বললেন তুমি কি আমলটা করো বেলাল বললেন ইয়ার রসুল্লাহ সাল্লাম ইসলাম গ্রহণের পরে আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না তবে আমি যতবার অজু করি ততবার আমি দুই রাখা তাহিয়াতুল অজুর সলাত আদায় করি দিনে রাতে আমি যতবার অজু করি অজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওদু আমি দুই রাকাত সলাত আদায় করি নবী সালাম বললেন এই সলাদটাই এই দুই রাকাত তাহিয়াতুল ওজু এটাই তোমাকে এত উঁচু মর্যাদায় নিয়ে গেছে সুহান তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে একজন কালো আফ্রিকান মানুষ গোলাম মানুষ কোনো উঁচু বংশীয় বড় বংশের এরকম কোনো মানুষও না কিন্তু আল্লাপাক তাকে কত উঁচু মর্যাদায় নিয়ে গেলেন আল্লাহ রসুল সালাম মসজিদের ইমাম আর বেলাল হয়ে গেলেন মসজিদের নবী সালামের মসজিদে প্রধান মোয়াজিন ছিলেন দুইজন একজন হলেন বেলাল রাদি আল্লাহ তালহু আর একজন হলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ তালাহু রাদি আল্লাহ নবী নবিসামের মসজিদের প্রধান মোয়াজিন এইরকম আরও অনেক কালো কালো সাহাবি ছিলেন যারা আফ্রিকান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাপাক এদের মর্যাদাকে অনেক উপরে তুলে দিয়েছেন এবং সাহবাইক রামের মধ্যে এই সাদা কালো সুন্দর কালো আরবেরা কিন্তু সুন্দর মানুষ আমাদের বাংলাদেশিদের চেয়েও আরব মানুষ সুন্দর সুন্দর মানুষ অথচ সেই সুন্দর মানুষগুলোর সাথে যদি আপনি আফ্রিকান মানুষ একসাথে বসান মানানসই দেখা যায় না মানে বাহ্যিকভাবে আমাদের কাছে মানানসই দেখা যায় না যে আরবের লোকের সাথে আপনি আফ্রিকান কালো কালো মানুষ দেখবেন আপনারা হজে গেলে আলহামদুলিল্লাহ যারা গেছেন যে আফ্রিকান মানুষ আর আরবের মানুষ যদি এক জায়গায় থাকে তাহলে দেখলে মানে কত তফাত সৌন্দর্যের দিক থেকে কিন্তু দোনোটাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের সৃষ্টি আশাফুল মখলুকাত তো এখানে এই উপরের সুন্দর গায়ের রঙের সুন্দর আর কালো এটা দিয়ে আল্লাহ সুবাহতালার কাছে মর্যাদা নির্ধারণ হয় না মর্যাদা নির্ধারণ হয় কি দিয়ে তাকুয়া এই পৃথিবীতে বর্ণবাদ উৎখাত করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু এই কথাটা মুসলিমেরা বলে না মুসলিমেরা বলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃত দক্ষিণ আফ্রিকার একজন নেতা দক্ষিণ আফ্রিকার সেই নেতা বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছেন এটা সত্য কথা তিনি আল্লাহ রসুলের একটা সুন্নার কাজ করছেন একটা সুন্নতের কাজ করছেন তিনি যদিও অমুসলিম কিন্তু কাজটা করছেন নবী সাল্লামের সুন্নতের কাজ অমুসলিমেরা কিন্তু শত শত সুন্নত পালন করে যেগুলা বর্তমানে আমরা মুসলিমেরা ছেড়ে দিছি দেখবেন আপনি যে অমুসলিম দেশে গিয়ে যে অমুসলিমেরা কত সুন্নত পালন করতেছে নবিসামের যে সুন্নত আমরা একেবারেই ছেড়ে দিয়েছি তাদের মধ্যে দেখবেন যে মানুষকে ধোকা দেওয়া প্রতারণা করা তারপরে এই ঘুষ নেওয়া সাদাবাজি করা এরকম বিভিন্ন জিনিস তাদের মধ্যে কম যেটা আমাদের মুসলিম যারা দাবি করতেছে আমরা আমাদের মধ্যে অনেক বেশি এবং অনেক সুন্নত তারা পালন করে কিন্তু এই বর্ণবাদ বিরোধী কাজ করা এটাও নবিসামের একটা সুন্না এই সুন্নতের তিনি কিছু কাজ করছেন কিন্তু তিনি যে পৃথিবীতে সর্বপ্রথম এই কাজ করছেন এটা সঠিক না কিন্তু মুসলিমেরা ভুলেই গেছে যে নবী সাল্লা ইসলাম বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃত পৃথিবীতে আল্লাহ রসুল সর্বপ্রথম বর্ণবাদ উৎখাত করেছেন সেই উৎখাতের নমুনা হলো যে নবিসাম একজন আরবের মানুষ এবং নবিসাম একজন সুন্দর সুদর্শন মানুষ সেই সুদর্শন ইমাম সাহেবের মোয়াজ্জিন সাহেব হলেন আফ্রিকান কালো মানুষ তাহলে সহজে বুঝতে পারেন এখানে বর্ণবাদকে নবী সালাম কিভাবে উৎখাত করেছেন আবার নবী সালামের সামনে গরিব মানুষ আসলে ধনী মানুষের চেয়ে বেশি অগ্রাধিকার পাইতেন একবার নবী সালাম একটু খালি মনে করলেন যে এরা একটু বসুক আমি একটু নেতা লোকগুলাকে মুশ্রিকগুলাকে আমি একটু দিনের দাওয়াত দিয়ে দিই এই লোকগুলা ইসলাম গ্রহণ করলে অতি সহজে আল্লাহর দিন প্রচার প্রসার লাভ করবে বেশি লাভের আশা করছেন এই জন্য তাদের দিকে লক্ষ্য করলেন আরেকজন অন্ধ সাহাবি এসে পাশে দাঁড়াইছিলেন নবী সালাম মনে করলেন একটু পরে অন্ধ সাহাবির সাথে কথা বলবেন আল্লাহ পাক সাথে সাথে নবী সালামকে দমক দিয়ে বলছেন আবাস খবরদার আপনার পাশে একজন অন্ধ লোক এসে দাঁড়িয়ে আছে সেই অন্ধলোক তাকোয়ার দিক থেকে ইমানের দিক থেকে ওই মানুষগুলার সে লক্ষ্য গুণোত্তম ওইরকম একজন মোত্তাকিন মানুষকে আপনি দাঁড় করিয়ে রেখে কেন আপনি ওই দিকে ঝুঁকে পড়লেন আল্লাহর দিন পৃথিবীতে কোনো দিন ওই বড় শক্তিশালী মানুষদেরকে দিয়ে ধনী মানুষদেরকে দিয়ে আল্লাহর দিন পৃথিবীতে কায়েম হয় নাই ওই অন্ধ গরিব দিনমজুর ওই মানুষগুলা দিয়েই আল্লাহর দিন কায়েম হয় সুহান আল্লাহ পাক নবিসামকে দমক দিয়ে দিলেন খবরদার অন্ধ গরিব মিসকিন যে সাহাবিগুলা ক্ষুধার তাড়নায় যারা পেটে পাথর বেঁধে রাখেন এই মানুষগুলাই আল্লাহর দিনের জন্য সবচেয়ে বড় দরকার নবিসামের কাছে ওই মানুষগুলাই বেশি অগ্রাধিকার পেতেন তাহলে সেখানে বর্ণবাদ বলতে যা বুঝায় বংশগত বৈষম্য বলতে যেটা বুঝায়

আজমিদের উপরে আরবিদের কোনো প্রাধান্য নাই আরবের উপরে আজমের কোনো মর্যাদা নাই আবার আজমের উপরে আরবের কোনো মর্যাদা নাই যদি মুক্কা থেকে একজন লোক আসি বলে যে আমি মুক্কা থেকে আসছি আমরা তো কই যে মুক্কার মানুষ অনেকে আমাদের দেশে জাহালত এত বিস্তার লাভ করছে বলে যে মুক্কার মানুষের কোনো গুণা নাই <laughs> মক্কা মদিনার মানুষের গুনা খাতাও নাই মক্কা মদিনার মানুষ নাকি আমল না করলেও জান্নাতে যাইব নাওজুবিল্লা মানে এগুলা কুসংস্কার মিথ্যা দেয়াম ধারণা তাই আরবের মানুষ তো আবুল আহাব আবু জেহেল উদ্বা সাহেবা তারাও তো আরবের মানুষ মক্কার মানুষ ওখানকার মানুষ তাই সেই মানুষও কি জান্নাতে যাবে এই জন্য মক্কার মানুষ হওয়া আর বাংলাদেশের মানুষ হওয়া এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন লা ফাতলালি আরবি আলা আজামি ওয়ালা আলী আজামি আলা আরবি খবরদার আরবের উপরে আজমের আজমের উপরে আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই এবং বংশগত এক বংশের উপরে আরেক বংশের এরকম কোনো শ্রেষ্ঠত্ব কোনো মর্যাদা নাই মর্যাদা হলো কি দিয়ে ইল্লাবিত্তাকোয়া তাকোয়া দিয়ে মর্যাদা নির্ধারণ হবে কালোর উপরে সাদা সাদার উপরে কালোর কোনো মর্যাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই আল্লাপাক এই সাম্যের কথাটি এই আদলওয়াল মুসাওয়ার বিষয়টি সৌরাল হুজুরাতের তেরো নম্বর আয়ত আল্লাপাক তুলে ধরেছেন ইয়াহান্নাস হে দুনিয়ার সকল মানুষ ইন্না খালাকনা কুমিন জাকার উনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে একজন পুরুষ আর একজন নারী পুরুষটার নাম কি নারীটার নাম কি হাওয়ার শব্দটা কোরআন একাডেমে আসে নাই কিন্তু আমরা বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়ত থেকে পাই যে আমাদের আদম আলাহিসাল্লামের পরে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার নাম হলো হাওয়া একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ রাবুল আলমিন সকল মানুষকে সৃষ্টি করেছেন তাহলে সকল মানুষের সৃষ্টির উৎস হলো এক জায়গায়